السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে আমরা সকলে অবগত রয়েছি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন আল্লাহর পক্ষ থেকেই নাজিল হওয়া কোরআনুল করিম এবং রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর পাওয়া হাদিস এর আলোকেই আমাদের জীবন বিধান জীবনাদর্শ ইসলাম সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আমাদের সুষ্ঠু সুন্দর আদর্শ জীবন গড়ার লক্ষ্যে শরণাপন্ন হতে হবে কোরআনুল করিম এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস এটি যেন কতক ক্ষেত্রে কোরআনুল করিমের চেয়েও আমাদের বাস্তব জীবনে বেশি প্রয়োজন হয় কারণ কোরআনুল করিম মৌলিক বিষয়গুলি এবং সংক্ষিপ্তভাবে কোরআনুল করিমে আলোচনায় স্থান পেয়েছে সে বিষয়গুলি মানুষের জন্য তাদের ব্যক্তিগত সামাজিক বা জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগের জন্য রাসুল সাল্লাহ আলী সাল্লাম সেগুলি ব্যাখ্যা করে দিয়েছেন সেগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন সুতরাং হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের এই হাদিস আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি কতগুলি পেয়েছি সরাসরি আদেশ ও নির্দেশের মাধ্যমে আবার কতগুলি পেয়েছি আমরা অতীতের নির্ভরযোগ্য নিখুঁত বিশুদ্ধ বাস্তব কাহিনী বর্ণনার মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি রাসুল সাল্লাহ আলহ্লামের সেই সব কাহিনী আজকে আমরা আমাদের পিতা যাকে আল্লাহ সুবাহানা সর্বপ্রথমে সৃষ্টি করেছেন আদম আলাইহিসালাম সেই আদম আলী হিসালাতাম তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা রাসুল সাল্লাহ আলিহসাল্লাম আমাদের শিক্ষা গ্রহণের জন্য বর্ণনা করেছেন এমন একটি ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরে তা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আদম আলী হিসালাতাম তিনি হলেন সর্বপ্রথম মানুষ তার পূর্বে কোনো মানুষ বলতেই ছিল না আল্লাহ সুহানা হাত তালা আদম আলী হিসালাতাম থেকে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত সকল মানুষকে সৃষ্টি করেছেন কেয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে আদম আলী হিসালাতাম তার কতক বৈশিষ্ট্য ছিল তার জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় ছিল যেগুলি শুধু তার জীবনেই ঘটেছে এমনটি নয় বরং তার সন্তানদের মাঝেও সে বিষয়গুলি ঘটবে আজকে আমরা আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কথায় কাজে অনেক সময় অনেক বিষয় ভুলে যাই অনেক বিষয় ভুলে গিয়ে আমরা অস্বীকার করে বসি যে না আমি এটি বলিনি বা আমি এটি করিনি বা আমি এই বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলাম না মূলত এমনই একটি ঘটনা বাস্তব ঘটেছে আমাদের পিতা আদেম আলী হিসালাতামের জীবনে আল্লাহ সুবাহ যখন আদম আলী হিসালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আদম আলী হিসালাতামের সামনে আল্লাহ রাবুল্লাহ আলমিন যতজন তার সন্তান হতে পারে তাদেরকে উপস্থাপন করলেন বরং অন্য আরেক বর্ণনায় এসেছে তিন বিজির সহি বর্ণনায় আল্লাহ সুবহানা আদম আলি সালাতামের সামনে তার দুই হাত মুষ্টিবদ্ধ হিসাবে উপস্থিত করল উপস্থাপন করলেন আদম আলাইসাল্লামকে বললেন এই দুটি হাতের মাঝে কোনটি হাত তুমি চয়ন করছো বলো আদম আলী হিসালাতাম ডান হাত চয়ন করলেন আল্লাহ সুবাহানা হুয়া তাহলার মূলত আল্লাহ সুবাহানা হুয়া তাহলার ডান হাত বলতে আমাদের এমন কোনো বোঝার সুযোগ নেই যে মানুষের যেমন ডান এবং বাম দুটি সাইড রয়েছে ডান সাইড হলো শক্তিশালী বাম সাইড হলো দুর্বল আল্লাহ সুবাহর ক্ষেত্রে এ ধরনের ধারণা এই ধরনের চিন্তা কখনো করা উচিত নয় আল্লাহ সুবাহ এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন ওকিল চাইয়াদাই রব্বি ইয়ামিনুন মুবারাকাতুন আল্লাহ সুবহানাহু ওয়া দুটি হাতই হলো ডান এবং বরকতময় অর্থাৎ মানুষ তাদের মাঝে যেমন একটি ডান অপরটি বাম ডানকে সবল বামকে দুর্বল হিসাবে মনে করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষেত্রে যেন এই ধরনের কখনো মানুষের ধারণা না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর আল্লাহ সুবহানাহু ওয়া অনুরূপ মখলুকের মাঝে কিছু হতে পারে না আল্লাহর বিষয়গুলি মখলুকের সাথে যেমন তুলনা হতে পারে না ঠিক তেমনি মখলুকের বিষয়গুলি আল্লাহর সাথে তুলনা হতে পারে না তো আল্লাহ সুবাহ এভাবে দুই হাত মুষ্টিবদ্ধ আদম আলি সালাতামের সামনে তুলে ধরলেন বললেন তুমি কোন হাতকে চয়ন করছো কর আদম আলি সালাতাম তিনি ডান হাত অর্থাৎ ডান সাইডে যেটা সেটাকে তিনি চয়ন করলেন আল্লাহ সুবাহানা আদম আলাই সালাতামকে হাত খুলে দেখালেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সে হাতে আদম আলাই সালাতামের যত ভালো সন্তান নেক সন্তান তারা যেন সকলেই সেখানে উপস্থিত রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন আদম আলি সালাতাম গভীর দৃষ্টিতে তাদেরকে তাকালেন তাদের দিকে তাকালেন দেখলেন যে আদম সন্তানের সকলের দুই চক্ষুর মাঝ বরাবর সেই কপালে সেখানে যেন নূর ঝলমল করছে তবে সকলের সেই কপালে লেখা রয়েছে কার কতদিন পৃথিবীতে আয়ু হবে হায়াত হবে বেঁচে থাকবে কত বছর আদম আলাইসালাম তার সেই নেক সন্তানদের মাঝে এক সন্তানকে একটু বেশি উজ্জ্বল দেখলেন দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ সুবাহ এ কে যাকে একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে আল্লাহ সুবাহ বললেন সে তোমার সন্তানদের একজন সন্তান তার নাম হচ্ছে দাউদ আদম আলি সালাতাম জিজ্ঞাসা করে বসলেন হে আল্লাহ এই দাউদ পৃথিবীতে কতদিন আয়ু পাবে কতদিন বেঁচে থাকবে আল্লাহ সুবাহ বললেন চল্লিশ বছর আদম আলহ সালাম তার কাছে বিষয়টি যেন ভালো মনে হলো না যে আমার এই সন্তান এত সুন্দর সে চল্লিশ বছর বেঁচে থাকবে আরো যদি দীর্ঘদিন থাকতো বেশি হায়াত পেত তাহলে না ভালো ছিল আল্লাহ সুবাহ আল্লাহর কাছে তার আয়ু বৃদ্ধির জন্য আবেদন করলে আল্লাহ সুবাহ বললেন যে না যার আয়ু যতদিন নির্ধারণ হয়ে গেছে তা বৃদ্ধির সুযোগ নেই সেটাই থাকবে আদম আলী হিসালাতাম প্রস্তাব দিলেন যে হে আল্লাহ তাহলে তার আয়ু যদি চল্লিশ বছর হয় আমার আয়ু থেকে ষাট বছর নিয়ে তার আয়ু যেন একশো বছর পূর্ণ হয় সেটা করে দিন আল্লাহ সুবহান আদম আলী হিসালামের এই আবেদন কবুল করলেন দাউদ আলি ইসালাতামের চল্লিশ বছরের সাথে আদম আলী হিসালাতামের আরো ষাট বছর আয়ু সংযুক্ত করে তার একশো বছর আয়ু করে দেওয়া হল আদম আলী হিসালাতাম তার আবেদন আল্লাহ রাবুল্লাহ আলমিন গ্রহণ করলেন এ পর্ব সম্পন্ন হলো আল্লাহ আদম আলি ইসলামকে বললেন ঠিক আছে তুমি এখন জান্নাতে বসবাস করো জান্নাতে বসবাস করলেন আবার শয়তানের প্ররোচনায় আদম ও হাওয়া আলাইহিমসালাম নিষিদ্ধ গাছে সেখানে গিয়ে তারা সে গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘনে অপরাধী হয়ে আল্লাহ আবার পৃথিবীতে তাদেরকে বের করে দিলেন আদম আলিহিসালাম পৃথিবীতে আসলেন তিনি তার আয়ু যা পেয়েছিলেন তা ছিল এক হাজার বছর দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে তিনি তার জীবনের বছর হিসাব করছেন নয় বছর যখন তার বয়স হয় আল্লাহ সুবহানা হওয়া তালার নির্ধারণ অনুযায়ী তার পক্ষ থেকে মালাকুল মাউত জান কবজের জন্য চলে আসেন আদম আলী সালাতাম জিজ্ঞাসা করলেন কেন এখন আপনি কেন মালাকুল মৌদ বললেন যে আপনার আয়ু শেষ সুতরাং এখন আপনার যান কবজের সময় পৃথিবী থেকে আপনার বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে আদম আলি ইসলাম বললেন যে না আমার আয়ু দেওয়া হয়েছে এক হাজার বছর কেবলমাত্র আমার নয় শত চল্লিশ বছর আরো ষাট বছর আমার বাকি রয়েছে আদম আলী হিসালাতাম তিনি তার আয়ু থেকে যে ষাট বছর তার সন্তান দাউদকে দিয়েছেন সেটা তিনি ভুলে গেছেন এমনকি বলা হলো যে আপনি আপনার আয়ু থেকে ষাট বছর আপনার সন্তানকে দিয়েছেন কিন্তু আদম আলি হিসালাতাম সে বিষয়টাকে সহজে প্রথমের দিকে মেনে নিলেন না তিনি যেন এক প্রকার অস্বীকার করতে চাইলেন মূলত এই অস্বীকারটি ছিল ভুলে যাওয়ার কারণেই আদম আলী হিসালাতাম তাকে স্মরণ করে দেওয়ার পরে তিনি সেটি মেনে নিলেন যাহা তিনি চল্লিশ বছরের অধিকারী আর তার জীবন থেকে ষাট বছর তিনি দিয়েছেন তার সন্তান দাউদ আলহিসামকে সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন ফজাহাদা আদামু আদম ফনুসিয়া আলি যেমন তার এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অস্বীকার করেছেন সেই সূত্রেই তার সন্তানেরাও অনেক সময় অনেক বিষয় অস্বীকার করে থাকে আদম আদম আলাইসালাম যেমন এই বিষয়টি ভুলে গিয়েছিলেন একই সূত্রে তার সন্তানেরাও আজকে ভুলে যায় এজন্য তিরমিজির অন্য এক বর্ণনায় এসেছে ফামিনিয়াউমা ইদিন ও মিরাবিল কিতাবি ও শুহুদে সেদিন থেকেই নতুন বিধিবদ্ধ হলো বিধান চালু হলো তাহলে এই ধরনের পারস্পরিক যদি কোনো লেনদেনের বিষয় থাকে সে বিষয়গুলি অবশ্যই লিখে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে সাক্ষী রাখতে হবে কারণ আজকে মানুষ আদম সন্তান তারা যেন স্বভাবগতই তাদের এই অবস্থাটা যে যে কোনো বিষয় তারা কখনো ভুলে যেতে পারে আর ভুলে গেলেই তখন সেই বিষয়ে অস্বীকার করতে পারে তাই ইসলামের নির্দেশ হলো নিয়ম হলো আদম সন্তানদের মাঝে পারস্পরিক কোনো লেনদেন কথাবার্তা চুক্তি অঙ্গীকার হলে তা যেন লিখে রাখা হয় তা যেন সাক্ষী রাখা হয় সম্মানিত দর্শক শ্রোতা আদম আলী ইসালাতুসাল্লামের এ কাহিনী আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমাদের কিছুটা স্বভাবগত জন্মগত বিষয় রয়েছে সে বিষয়গুলি হচ্ছে আমরা কখনো এই ধরনের ভুলে যেতে পারি আর ভুলে যাওয়ার কারণে আমরা কখনো অস্বীকারও করে বসতে পারি যার ফলে আমাদেরকে অপরাধীও হয়ে যেতে হবে আপনি কারো সাথে কিছু ওয়াদা দিয়েছেন কারো সাথে কিছু প্রতিজ্ঞা করেছেন সে কথাটি যদি লিখে না রাখা হয় অথবা কোনো সাক্ষী না রাখা হয় তাহলে ভুলে যাওয়াটা অস্বাভাবিক নয় আর ভুলে যাওয়ার কারণে আপনি অস্বীকার করেও বসবেন এটাও অস্বাভাবিক নয় বিশেষ করে এক্ষেত্রে শয়তান মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টির জন্য কলহ বিদ্বেষ সৃষ্টির জন্য শয়তানও এক্ষেত্রে ভূমিকা রাখে এই জিনিসগুলি ভুলিয়ে দিয়ে মানুষকে অস্বীকারের পর্যায়ে নিয়ে যায় যার ফলে পরস্পরের ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যায় একে অপরের বন্ধুত্ব নষ্ট হয়ে একে অপরের শত্রুতে পরিণত হয় সুতরাং আমাদেরকে আমাদের পিতা আদম আলহ সালামের জীবনে এ কাহিনী থেকে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের নির্দেশে পারস্পরিক লেনদেন কথাবার্তা ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি সেগুলি যেন আমরা সকল সবকিছুই ঠিক রাখতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে এ শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে আল্লাহ হানা হাত আলা আমাদেরকে সেভাবেই সুন্দরভাবে আমরা যেন পারস্পরিক সামাজিক জীবন যাপন করতে পারি পরস্পরের সম্পর্ক যেন আরো সুন্দর করতে পারি এই ইসলামের বিধান মেনেই চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ও আখরিদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته